ও মন তুমি কান্দ কেন কেন্দে কি আর হবে হিসাব নিকাশ করে দেখো কি করলে এই ভাবে হিসাব নিকাশ করে দেখো কি করলে ভাবে ও মন তুমি কান্দ কেন কেন্দে কি আর হবে হিসাব নিকাশ করে দেখো কি করলে এইভাবে হিসাব নিকাশ করে দেখো কি করলে এইভাবে ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন তুমি কান্দ কেন কেন্দে কি আর হবে হিসাব নিকাশ করে দেখো কি করলে এই ভাবে হিসাব নিকাশ করে দেখো কি করলে এই ভাবে ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন কান্দ কেন শিশুকালে স্বাধীন ছিলে কিশোর থেকে যুবক হলে শিশুকাল স্বাধীন ছিলে কিশোর থেকে যুবক হলে শিশুকাল স্বাধীন ছিলে কিশোর থেকে যুবক হলে সংসার জ্বালার কথা তোমার সংসার জ্বালার কথা তোমার ভেবে কি লাভ হবে সংসার জ্বালার কথা তোমার ভেবে কি লাভ হবে ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন তুমি কান্দ কেন কেন্দে কি আর হবে হিসাব নিকাশ করে দেখো কি করলে এইভাবে ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন কান্দ কেন যা করেছ জেনে শুনে হিসাব করে দেখো গুনে যা করেছ জেনে শুনে হিসাব করে দেখো গুনে যা করেছ জেনে শুনে হিসাব করে দেখো গুনে যোগ বিয়োগে মিললে পড়ে যোগ বিয়োগে যোগ বিয়োগে মিললে পড়ে মালিক রাজি হবে ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন তুমি কান্দ কেন কেন্দে কি আর হবে হিসাব নিকাশ করে দেখো কি করলে এইভাবে হিসাব নিকাশ করে দেখো কি করলে এইভাবে ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন কান্দ কেন মন কান্দ কেন